মানে নিজে কসম করে পরিতৃপ্ত হয় না কিন্তু উদ্দেশ্য লেখকের এটি না আল্লাহর কসম করলো একজন আপনার প্রতিপক্ষ যাকে কসম দিচ্ছেন যে কসম করেছে তারপর আপনি পরিতৃপ্ত হলেন না মানলেন না মিথ্যা বলতে পারে মানবো না চোর ঠিক না একজন লোকে চুরির অপবাদ দিলেন বা কোনো কাজের অপবাদ দিলেন তখন সেই ব্যক্তি সে ব্যক্তি পর্যায়ে হোক বা কোর্টে গিয়ে হোক কাজের সামনে হোক যেখানে হোক না কেন আদালতে হোক আর আদালতের বাইরেই হোক কসম দেওয়া হলো তাকে যে ঠিক আছে তুমি চুরি করনি বা তুমি এই কাজ করনি তো কসম করো কসম করে নিল তা বলছে না মিথ্যা বলছে কসম মানবো না না এটা করা ঠিক না যখন আল্লাহ কসম করেছে তো সে মিথ্যা বললেও আল্লাহর সম্মানার্থে মহান আল্লাহর নামের এবং তার কসমের সম্মানার্থে কি করতে হবে মেনে নিতে হবে যে ঠিক আছে আমার ধন গেল গেল আপনি ন্যায্য পথে আছেন হয়তো কিন্তু কসম করে সে বেইমানি করে নিল ঠিক আছে আমার লস হয়েছে হইলো কিন্তু যখন আল্লাহর কসম করেছে আমি মেনে নিলাম এই বিচার আমি মেনে নিলাম তো ওই জন্য ওইটা সংশোধন করে নেন যে এই অধ্যায় হচ্ছে ওই ব্যক্তি সম্পর্কে যে ব্যক্তি আল্লাহর কসমের ওপর পরিতৃপ্ত হয় না মানে আল্লাহর কসম করা হলো তার সামনে কিন্তু সেই কসম এর ওপর সে পরিতৃপ্ত হল মানল না আনিবিন আদি আল্লাহ আনহমা রেওয়ায়ত করেছেন হাদিস বর্ণনা করেছেন আবদুল্লাহ বিন আল্লাহ আনহমা আন্না রাসুল কাল রসুল উল্লাহাম বলেছেন লা বি আবা তোমাদের পূর্বপুরুষদের কসম করবে না আবা আবুনের বহু বচন বাবার তো বাবা তো একাধিক হয় না মানুষের তাই না বাবা একজন হয় যেখানে বহু বচন করা গেছে সেই জন্য আবা মানে পূর্বপুরুষ বাপ দাদা দাদার বাপ দাদার দাদা তার তার ওপর পূর্বপুরুষ এই জন্য আমি তরজমা কি করলাম তোমরা তোমাদের পূর্বপুরুষদের কসম করিও না বাবার কেউ দাদার কেউ নানার বাবার বাবার মায়ের বাবার আপনার নানার বাবার দাদার বাবার ওপরে যত চলে যাবেন এগুলো সব আবা আদম আলি সালাম পর্যন্ত যাদের সাথে বংশীয় সম্পর্ক আছে যে কেউ আবার নয় যার সাথে বংশীয় সম্পর্ক নেই সে বাপের মধ্যে নয় লা বে আবা একুম তোমাদের পূর্বপুরুষদের বাপদাদাদের অথবা কেউ যদি বাপদাদাদের সবচেয়ে ভালো পূর্বপুরুষ বলা কি করবে কসম করবে না মান হালাফা বিল্লাহ ফালিয়াস তাহলে আল্লাহ ছাড়া অন্যের কসম করা এমনকি বাবা হলেও দাদা হলেও নানা হলেও এমনকি আদম আলি সালাম হলেও ইব্রাহিম আলি সালাম হলেও না নিষেধ বরং শির্ক মান হাল্লাফা বিগাইল্লাহ ফাকাত অন্য হাদিস বলেছেন ওমান হাল্লাফা বিল্লাহ ফালিয়াসদক আর কেউ যদি আল্লাহর হলফ করে আল্লাহর কসম করে শপথ করে ফালিয়াসদক সে যেন সত্য বলে আল্লাহ আল্লাহর কসম করবেন সেজন্য মিছা কথা বলবেন না কাবিরা গোনা এবং এর পরিণাম নবী একটি হাদিসে বলেছেন জাহান নামে যে ব্যক্তি আল্লাহর মিথ্যা কসম করে গত সপ্তাহে সম্পর্কে বলা হয়েছে যে আল্লাহর মিথ্যা কসম আর এটা হচ্ছে গাইরুল্লাহর কসম দুটি গুণা দুটি কাবিরা গুণা তো আল্লাহর যে কসম করবে সে যেন সত্য কসম করে এক কথায় কসম করলে যেন সত্য কসম করে সত্য শপথ করে অমান হলে ফালাহ বিল্লাহ ফালি আরদা তাহলে যে ব্যক্তি শপথকারী শপথ করছে সে কি করবে তার কাজ হচ্ছে সত্য শপথ করা মিথ্যা নিজে জীবন বাঁচাবার জন্য নিজে অপবাদ থেকে বাঁচার জন্য নিজে অপরাধ করেছে সে দোষমুক্ত হওয়ার জন্য নির্দোষী সাব্যস্ত হওয়ার জন্য কসম করেন না সত্য কসম করেন লাভ হোক লস হোক কসম করলে কি করতে হবে সত্য কসম করেন ওমান হলে ফাল্লাহবিল্লা আর প্রতিপক্ষ যে ব্যক্তি কসম দিচ্ছে বা যার পক্ষ থেকে কাজী সাহেব কসম দিচ্ছেন ওমান হলে ফাল্লাহবিল্লা আর যার জন্য আল্লাহর কসম করা হলো একজন বলছে না আমার এত টাকা তার কাছে পাবো সে বলছে না আমার কাছে পাবে না তাহলে যে কসম করবে সে সত্য কসম করুক আর যার জন্য কসম করা হবে মানে যার পক্ষ থেকে কসম দেওয়া হচ্ছে ঠিক আছে তুমি শপথ করে বলো যে তুমি টাকা নাওনি যার পক্ষ থেকে কসম করা হলো সে যদি কসম করে নেয় ওই লোকটি যাকে কসম দেওয়া হয়েছে তাহলে তার উপর যেন সে রাজি হয়ে যায় সন্তুষ্ট হয়ে যায় ঠিক আছে সে যেন বললো যখন বলেই দিল যে আল্লাহর কসম করে বলছি আমি এক পয়সা তার রাখি না আমার কাছে কোনো টাকা পয়সা তার পাওনা দাওনা নেই ফালি আরজা সে তাতে যেন সন্তুষ্ট হয়ে যায় রাজি হয়ে যায় ঠিক আছে পাবো না পাবো না নেবো না ছেড়ে দিলাম কিন্তু আল্লাহর কসম দেওয়া হলো তারপরে যদি রাজি না হয় কসম করিনি লোকটি সত্য করুক আর মিথ্যা করুক সত্য করলে তো আলহামদুলিল্লাহ ভালো কথা আর যদি মিথ্যা করে তাহলে কাবিরা গোনা সে করলো কিন্তু কসম আল্লাহর করেছে আর তার বলে না আমি মানবো না যখন দেখলেন যে না আমার তো হকটা চলে গেল কসম করে তো আমার নিয়ে গেল অথচ আমি তার কাছে টাকা পাবো না যোগ আর ইয়ে এত দুঃসাহসিকতার সাথে পাপি অপরাধী কসম করে নিল হতে পারে কিনা এরকম অনেক সময় হচ্ছে কসম করে না না মানবো না মৃত্যুক মৃত্যুক মানবো না এ কথা চলবে না এটা করবেন না কি করতে হবে ওয়ামাল্লাম ইয়ারদা সামিন আল্লাহ আর কেউ যদি রাজি না হয় সন্তুষ্ট না হয় কসম করিয়ে দিল কসম করিল তার বোঝে না আমি মানি না ওর কসম মৃত্যুক সামিন আল্লাহ তার আল্লাহর সাথে কোনো সম্পর্ক নেই মানে সেও গুনাগার তাহলে সে গুণাগার কারণ কি জন্য সে গুণাগার এই জন্য সে আল্লাহর সম্মান করল না আল্লাহর নামের ইজ্জত করল না সেই ব্যক্তি শ্রদ্ধাশীল নাই আল্লাহর কসম যখন করে নিয়েছে তো আল্লাহর কাছেও তো কিছু আশা রাখো ওর কাছ থেকেই আদায় করতে হবে আল্লাহর কাছে আশা রাখো যে মিথ্যা যখন কসম করে নিল আর আমার টাকা পয়সা বেমানি করেই নিল তো যাক আল্লাহ আমাকে দেবেন কোথায় এই হেতারাম তোমার অন্তরে তাহলে তুমি যদি রাজি না হতে হলে তাহলে আশা করি হাদিসটা বুঝে গেছেন তাই না এই হচ্ছে আজকের দর্শ মাজা হাদিস মাজার হাদিস বেসানাদিন হাসান এবং এর সনদ সূত্র হচ্ছে সুন্দর অর্থাৎ আমলযোগ্য হাদিস লেখক বলছেন এতে কয়েকটি মশলা রয়েছে তার মধ্যে প্রথম হচ্ছে আন্নাহি আনিল হালাফ বিল আবাহ পূর্বপুরুষদের কসম করা নিষেধ দ্বিতীয় হচ্ছে আল আমরুল মাহলুফ বিল্লাহ যার জন্য আল্লাহ শপথ করা হবে তাকে আদেশ করা হয়েছে সে যেন সন্তুষ্ট হয়ে যায় কসম যখন করে নিয়েছে সন্তুষ্ট হয়ে যাও তৃতীয় হচ্ছে ওয়াইদ ও মাল্লাম ইয়ারজা কেউ যদি সন্তুষ্ট না হয় কসম দিয়ে দিল কসম করে না আর বলছেন না আমি ওর কসম মানবো না তাহলে তার জন্য কঠোর শাস্তি রয়েছে তাহলে অধ্যায়ের অর্থ কি হলো ওই ব্যক্তি সম্পর্কে এই অধ্যায় যেই ব্যক্তি আল্লাহর কসমের ওপর পরিতৃপ্ত হয় না তার শাস্তি কি হ্যাঁ সেগুন হাগার এবং তারও শাস্তি রয়েছে আল্লাহর কাছে যে আল্লাহ রাবুল আলমিনের জাতের তার সিফাতের নাম বলি সে কুদরতের সম্মান করল না দ্বিতীয় অধ্যায় বাব কৌল মাশা আল্লাহ ওয়াশেতা এ অধ্যায় হচ্ছে এ কথা বলা সম্পর্কে যে আল্লাহ এবং অমক যাচান এবং দিয়ে বলা জায়েজ না না জায়েজ গত সপ্তাহে কিন্তু এই আলোচনা হয়ে গেছে তাই না তাহলে জায়েজ এইরকম যদি আল্লাহ ছাড়া অন্যেরও কাছে কিছু আশা করছেন যে সে যদি কিছু করে তো আমার উপকার হতে পারে মানুষ দ্বারা উপকার হতে পারে যতটা যার ক্ষমতা আছে উপকার করতে পারে আপনাকে তাহলে যদি আল্লাহ ছাড়া অন্যের নাম নিতে হয় এই ক্ষেত্রে ইচ্ছার ক্ষেত্রে তাহলে কিভাবে বলতে হবে হ্যাঁ অতপর দিয়ে সোম্মা দিয়ে মাসা আল্লাহ সোম্মা শেতা আর এর চাইতে ভালো সোম্মা টুম্মারও দরকার নাই কি বলবেন মাসা আল্লাহ ওয়াহেদাহ আল্লাহ যা চান তাই হয় কেন আল্লাহ যদি চান একাই তাহলে যার কাছে আশা করছেন কিছু ভালোর কল্যাণের তার অন্তরকে আল্লাহ ফিরিয়ে দেবেন আকৃষ্ট করে আপনার দিকে অনেক সময় দেখেছেন একটা আরজি নিয়ে গেছেন কোন গরজ নিয়ে গেছেন কারো কাছে তার অন্তর এত নিষ্ঠুর হয়ে গেল হলোই না হলোই না কাজ আপনার অথচ হয়তো বড় আশা করছিলেন কলমের মালিক আল্লাহ অন্তর মালিক আল্লাহ অন্তরকে আল্লাহ এমন বক্র করে দিয়েছেন আপনার দিকে ফিরল না আকৃষ্ট হলো না আর অনেক সময় গেছেন কোন জালেম থেকে জালেমে লোকের কাছে আর যেমনই গিয়েছেন ওর অন্তরে হয়তো সেই সময় ভয় ঢুকে গেছে যে আমেল মিসকিনটার উপর জুলুম করব জুলুম করবো ভয় খেয়ে গেছে হয়তো আল্লাহ তার অন্তরে একবারে ভীতি সৃষ্টি করে দিয়েছে অন্তরকে ফিরিয়ে দিয়েছে যে ঠিক আছে কত মাস ছুটি তোমার আচ্ছা, ছ মাস অথচ দুই মাস ছুটি দিছিল না সে এক মাস ছুটি দিছিল না সে এটা উদাহরণ দিলাম এইরকম বহু কাজের ক্ষেত্রে আপনার জীবনে হতে পারে সুতরাং একমাত্র আল্লাহর কথা বললে তৌহিদ আপনার সুন্দর থাকলো আপনার একত্রবাদ সুন্দর থাকলো আপনার যখন তৌহিদ সুন্দর থাকলো তখন আল্লাহর পক্ষ থেকে আপনার মদত হবে আল্লাহর পক্ষ থেকে সাহায্য হবে মাশা আল্লাহ আল্লাহ করেন বলছেন এরকম বলো মাশা আল্লাহ কোন শক্তি নেই আল্লাহ ছাড়া কারো কোনো ক্ষমতা নেই না আমার ক্ষমতা আছে না ওই যে নেতা যে জালেম যার কাছে আমি নিজের গরজ নিয়ে গেছি উদ্দেশ্য নিয়ে গেছি যে বস মালিক তার কোনো ক্ষমতা আছে মাসা আল্লাহ আকুয়াতাল্লাহ সুতরাং মাসা আল্লাহ ওয়াহাদাহ বলাই হচ্ছে তৌহিদের দাবি তোমা অতপর এসব না বলে কারো কথা তবে ভালোভাবে কারো কাছে দরখাস্ত করা অনুরোধ করা যতটুকু জায়জ আছে যতটুকু তার ক্ষমতা আছে চাইতে পারেন মৃত ব্যক্তির কোনো ক্ষমতা নেই সুতরাং মৃত ব্যক্তির কাছে কবরের কাছে চাওয়া বড় সেরে জীবিত ব্যক্তির কাছে এমন কিছু চাওয়া যেটি মানুষ দিতে পারে মানুষের সাধ্যের মধ্যে সেটি বড় শির ঠিক কিনা জীবিত কোন পীর হুজুরের কাছে যাওয়ার পরে যদি বলে বলে যে পীর বাবা আমাকে একটা সন্তান দেন দিতে পারবে সন্তান পারবে তাহলে বড় শির কেটি কিন্তু যদি কোন পীর বাবাকে বলেন যে বাবা আপনার তো অনেক টাকা পয়সা মাসাল্লাহ আপনার নজর নিয়ে তো অভাব নাই আর আমি খুব গরিব মিসকিন মানুষ আমাকে দশ বিশ টাকা দেন বা ধার দেন কিছু টাকা পয়সা যাইজ কিনা সে পীরের কাছে যান আর ফিরের কাছে যান আর অন্য কারো কাছে যান বিদাতির কাছে যান আর সন্ন্যতির কাছে যান তো কথা হচ্ছে যে ধার করজ দেন আমাকে দান করেন এতটুকু যাই যাচ্ছে আমার বোঝাটা উঠিয়ে দেন বোঝাটা আপনি দুজন মিলে উঠাতে পারবেন তাহলে বোঝাটা উঠিয়ে দেন জায়জ কিনা এই সাহায্য চাওয়া জায়জ কিন্তু যদি বলেন অহৎ পাহাড়টাকে সোনা বানিয়ে দেন চলবে শের বড় শের অহৎ পাহাড়টা কতদিন আর মদিনায় থাকবে আমাদের দেশে পৌঁছে দেন যে ঘরে থেকে ওখানে জিয়ারত করবো বিশ্ব ইজতেমায় পৌঁছে দেন চলবে শির বড় শির তাহলে এসব জিনিস তহিদের ক্ষেত্রে বোঝার চেষ্টা করতে হবে মাশা আল্লাহ ওয়াশে তা বলা জায়জ নয় এ সম্পর্কে কয়েকটি হাদিস রয়েছে আন কাতিলা আসলে কাতিলা হওয়া উচিত কিন্তু অনুবাদক কোতাইলা লিখেছে সাধারণত মহিলাদের নামের ক্ষেত্রে কাতিলাই হয় আন্না ইয়াহুদিয়ান আতান নবিয়া সাল্লাহ সাল্লাম এক ইয়াহুদি নবী সাল্লামের কাছে আসলো আসার পরে বলছে ইন্নাকুম তুশ্রে কোন আপনারা তো শির করেন সে কি বলছে আপনারাও তো শির করেন নবী সাল্লাম প্রথম প্রথম মদিনা এসেছিলেন আর ইয়াহুদিরা তখন খুব জবর হয়েছিল তিনটি গোত্র বড় শক্তিশালী কিন্তু ইয়াহুদিরা এই তিনটি গোত্রের নাম কে বলতে পারেন মদিনায় তিনটি বংশ ছিল এরা ইয়াহুদিনা আওয়াস আর খাজারা ইয়াহুদি ছিলেন এরা পত্তলিক মুশরেক ছিল মুসলমান হয়ে গেছিল হ্যাঁ বানু কোরাইজা বানু নাজির আর Banu Qaynuqa Banu Qaynuqa Qaynuqa বংশ নাজির বংশ আর কোরাইজা বংশ তিন বংশই এরা বিশ্বাসঘাতকতা করেছিল আর তাদের শাস্তি হয়েছিল কারো হালকা কারো বেশি কিন্তু পরে তাদের শাস্তি হয়েছিল এবং মদিনা থেকে তাদেরকে বিতাড়িত করা হয়েছিল তো এক ইয়াহুদি এসে বলল যে এরকম তো শেখুন নবীকে বলছে যে আপনারা তো শির করেন তা কুলুন কিভাবে আপনারা বলেন মাসা আল্লাহ শেতা অর্থাৎ যারা মুসলমান হয়েছে তখন পর্যন্ত কিন্তু ছোট শির্কের ক্ষেত্রে নিষেধাজ্ঞা আসেনি দিন ইসলাম তো ধীরে ধীরে নাজল হচ্ছে এখনকার মতো তো নয় যে কোরআন এবং হাদিস পুরোপুরি নাজল হয়েছে দিন কমপ্লিট করে দেওয়া তা তো হয়নি ষষ্ঠ হিজড়ি পর্যন্ত পর্দার হুকুম নাজেল হয়নি তাহলে এই দিয়ে আপনি উপলব্ধি করেন মদ দ্বিতীয় তৃতীয় হিজড়ির পরে মদ হারাম হয়েছে অস্থায়ী বিবাহ খৈবারের যুদ্ধ সপ্তম হিজড়িতে হারাম হয়েছে অস্থায়ী বিবাহ যে শিয়া রাফেজিদের মুতার বিবাহ ঠিকার বিবাহ এক মাস দুই মাসের জন্য এক রাত দুই রাতের জন্য যে বিবাহগুলি ইরানি রাফেজিরা করে থাকে তাদের নেতা খোমেনি ইরাকে এসে করেছে কিতাব আছে তাতে লিখেছে সাবালিকা নাবালিকা সবার সাথে তা খবিজরা করে এটি সপ্তম হিজড়িতে হারাম করে দেওয়া হয়েছে তারপরও এই গোমরারা এখন পর্যন্ত এই জেনা চালিয়ে যাচ্ছে এই জন্য ছোট শির্ক সম্পর্কে নবীলামের কাছে এখনো আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসেনি যে মাসা আল্লাহ সে তা বলা যাবে না আদেশ না আসলে তা নিজের পক্ষ থেকে কিছু বলবেন অমায়ন থেকে আনিল হাওয়া নিজের পক্ষ থেকে কোনো কথা নবী বলতেন না সাল্লাহাম ইন হওয়া ইল্লাহ ইহা যখন ওয়াহি আসতো তখনই তিনি বলতেন বড় শির্ক কারণ নবী সাল্লামের নেই হুকুম আহকাম বিধি বিধান ধীরে ধীরে নাজিল হয়েছে একসাথে নাই একসাথে গলা টিপে ধরেনি মক্কার মুশ্রেকদের প্রথম বলা হয়েছে কুরু লাহ বলো লাহ আর লাত উজাম মানাতের এসবের পূজা ছেড়ে দাও তখনই যেটা বলা হয়তো মাসাল্লাহ সেটা বলা যাবে না বাবার কসম করা যাবে না তাহলে বলতে আরে কিচ্ছু রাখবে না কিছুই রাখবে না সবকে বরবাদ করে দিয়ে সবকে তাহলে আরো শত্রুতা করতো ধীরে ধীরে কবুল করার মতো যোগ্যতা তাদের আসুক গ্রহণ করার মতো তাদের মধ্যে ক্ষমতা আসুক এই প্রথম লাইয়াহিল্লাহ দিয়ে শুরু করা হলো তারপরে দীর্ঘ দশ বছর পরে পাঁচ অক্ত নামাজ ফরজ হলো দশ বছর পরে নবী সালাম তেরো বছর থেকেছেন মক্কাই তাই না নবী হওয়ার পরে চল্লিশ বছর দেখেছ তাহলে নবীর বয়স যখন সাল্লা ইসলাম চল্লিশ থেকে পঞ্চাশে গেল পঞ্চাশে যাওয়ার পরে পাঁচ অক্ত নামাজ ফরজ হচ্ছে প্রায় যদিও এই ক্ষেত্রে কিছু ইখতলাফ আছে এইভাবে তখন পর্যন্ত মাশা আল্লাহ সেতা বলা যাবে না আল্লাহ ছাড়া অন্যের কসম করা যাবে না পূর্বপুরুষের বাবার কসম করা যাবে না এই নিষেধগুলি আসেনি তো আল্লাহ অশ্বেতা সাহাবিরা বলতেন ইয়াহুদি শুনে এসে বলছে আমরা শিরিক করি শুধু না আপনারাও তো শিরিক করেন ওয়াল কাবা কাবার কসম সাল্লাম তখন নবী তাদেরকে আদেশ করলেন এজা আরাদু আইয়া হেলেফু কসম করলে বলবে আইয়া কুলু বলবে ওয়ারাব্বিল কাবা আর কাবার কসম বলবে না কেন কাবা সৃষ্টি হ্যাঁ পাথর পাথরের ঘর তাহলে পাথরের ঘরের কসম করা তো সৃষ্টির কসম হয়ে গেল তাহলে শির ছোট শির্ক যদিও কারণ কাবাকে কেউ আল্লাহ সমকক্ষ সমতুল্য মনে করে তাহলে এটা কি আল্লাহ ছাড়া অন্যের কসম করা হচ্ছে ছোট শির্ক শিরকে আসগার নবী সাল্লাম বলেন সিরকে আসগারও চলবে না সাহাবিদিকে বলেন কি বলবে তোমরা এখন ওয়ারাব্বিল কাবা কাবার রবের কসম আমাদের দেশে ভারত বাংলাদেশ পাকিস্তান আর আফগানিস্তান এসব দেশে বিশেষ করে তুরস্ক এইসব দেশে এমনকি সিরিয়া মেশর এইসব দেশও আছে নাম রাখে সিরকি নাম আব্দুল নবী আব্দুল রসুল আব্দুল মোস্তফা বিশেষ করে কবর মাজার পন্থী হ্যাঁ গোলাম মোস্তফা তো বহু আছে হ্যাঁ রাফেজিদের মধ্যে আছে রাফেজিদের মধ্যে শিয়া বলা তাদেরকে সম্মানিত করা রাফেজি তারা তারা খুশি হয় শিয়া বললে আমরা শিয়া ওরা রাফেজি মানে দিনকে ছুঁড়ে ফেলেছে রাফাজা মানে ছুঁড়ে ফেলা তারা দিনকে ছুঁড়ে ফেলেছে নবীর আদর্শকে ছুঁড়ে ফেলেছে এমনকি আলী রাজি আল্লাহ আদর্শকে ছুঁড়ে ফেলেছে জাইনুল আবেদিন কে জিজ্ঞাসা জাইনুল এই নামটি কখন পড়েছে তাদের জানেন জাইনুল আবেদিন যে জাইনুল আবেদিন হোসেন রাজি আল্লাহ ছিলেন জাইনুল আবেদিনকে একদিন জিজ্ঞাসা করলো তার ভক্তরা মানে শিয়াদের পূর্বপুরুষরা গুমরারা যে মা রায়োকা হিসেই খেন আবু বাকের ওয়া আপনার আবু বাকার ওম্মর সম্পর্কে কি মন্তব্য তখন তিনি বললেন যে আবু বাকার ওমর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি এই উম্মতের এবং তারা আমার দাদা অর্থাৎ আলী রাজি আল্লাহ তালানহের ডান বাম হাত তখন বলে তো আপনার কথা মানলাম না মানলাম না আপনার কথা মানবো না মানবো না আর অমান্য করাকে আরবিতে বলা হয় রাফাদা সেই সময় ইমাম জাইনুল আবেদিন বলেছেন রাফাল তুমনি রাফাল তুমনি তোমরা অমান্য করলে তোমরা অমান্য করলে ছুঁড়ে ফেললে সঠিক আকিদাকে সঠিক ইসলামকে ছুঁড়ে ফেললে কারণ তাদের নিকটে গুমরা আবু বাকার উমার যে আকিদায় আজকে রাফেজিদের সুতরাং এদের নাম রাফেজি ইমাম ইবিন তিম রহমতুল্লাহ আলী বলেছেন যে এরা কে শিয়া বলা মানে তাদেরকে সম্মান প্রদর্শন করা শিয়া মানে ভক্ত হ্যাঁ শিয়া মানে যারা ভালো ভালোবাসে হ্যাঁ শিয়া মানে অনুসারী অনগামী তাহলে এরা কি আলী রাজা অনুসারী হ্যাঁ, আলীর সঠিক ভক্ত কমরা সুতরাং এরা হচ্ছে রাফেদা এক বচন রাফেজি আর একজন যেমন নাসরানি আর নাসারা নাসারানি একজন খ্রিস্টান আর নাসারা ওই রকম এরা রাফেদা রাফেজি তো আব্দুল নবী আব্দুর রসুল এরকম নাম বহু আছে বিশেষ করে যারা কবর মাজার ভক্ত আমাদের দেশে উপমহাদেশে গোলাম রসুল এসব নাম আছে সিরকি নাম এক লোক আফগানিস্তান থেকে এসেছিল অম্মুল করা মক্কা ইউনিভার্সিটিতে পড়ার জন্য নাম নিয়ে এসেছিল আব্দুল নবী আফগানি লোক পড়াশোনা করে তখন দেখলো যে নামটা তো সিরকি নাম হেদায়ত হলো তখন সে নিজের নাম চেঞ্জ করে বললো আব্দুর রাব্বিন নবী নামটাকে রাখলো কিন্তু মধ্যখানে কি ঢুকাইলো রব শব্দ তাহলে হয়ে গেল কি আব্দ রবের নবী মানে নবীর রবের গোলাম নবীর এতদিন নবীর গোলাম নবীর বান্দা ছিল এখন কি হলো নবীর রবের গোলাম নবীর রবকে আল্লাহ তাহলে আবদুল্লাহর মানে যে আব্দ রব্বির নবী বুঝতে পারলেন ওই রকমই নবী করিম সাল্লাম যারা এরকম ছোট শিরিক করে কাবার কসম করতো তাদেরকে বলে তোমরা ওয়াল কাবা না বলে কি বলো ওয়ারাব্বিল কাবা কাবা রবের কসম আবার রবের কসম ওয়াইয়াকুলু আরো বললেন নবী করিম সাল্লাম মাশা আল্লাহ মাসেতা তোমরা মাশা আল্লাহ ওয়াশেতা বলবে না বরং কি বলবে তোমরা বলো মাশা আল্লাহ সুম্মা শেতা আল্লাহ যা চান তাই হয় অতপর আপনি কিছু চাইলে আমার উপকার হতে পারে একজন লোক এসে বললেন নবী করিম মাসা মাশা আল্লাহ ওয়াশিয়াতা নবীকে নবীর মতো সৃষ্টি আল্লাহ পৃথিবীতে কাউকে সৃষ্টি না করেছেন না করবেন সৃষ্টির সেরা ব্যক্তি রসুল্লাহ সাল্লাম সুতরাং তিনি সম্মান প্রদর্শন করতে গিয়ে এক লোক এসে বলে মাসা আল্লাহ ওয়াশিয়াতা আল্লাহ এবং রসুল যা চান আল্লাহ এবং আপনি যা চান তাই হবে কিন্তু আল্লাহর চাওয়ার সাথে নবীর চাওয়ার যে কোনো ক্ষমতা কাজ করতে পারে না পৃথিবীতে এটি হচ্ছে ইসলামিক আকিদা তাই ফকালা নবী বলেন আজ আমাকে আল্লাহর তুমি পার্টনার বানিয়ে দিলে নিদ গত সপ্তাহে নিদ আর আন্দাদ সম্পর্কে আলোচনা করেছি বলিনি আমাকে আল্লাহর সমকক্ষ সমকুল সমতুল্য শরিক বানিয়ে দিলে নিদ শরিক অংশীদার বানিয়ে দিলে বল মাশা আল্লাহ এই যে সঠিক আকিরা এবং পূর্ণাঙ্গ তৌহিদ হচ্ছে কি মাসা আল্লাহ ওয়াহদা বরং একা আল্লাহ যা চান তাই হয় একমাত্র আল্লাহ যা চান তাই হয় মাসা আল্লাহ ওয়াহদা মানে একমাত্র আল্লাহ যা চান তাই হয় শুধু আল্লাহ যা চান তাই হয় মানুষের চাওয়াই কিছুই হয় না বলে ইবনে মাজা আনি তোফাইল আখি আয়েশা তালে উম্মেহা আরেকটি হাদিস ইবনে মাজাই রয়েছে তোফাইল নামক সাহাবি বর্ণনা করেছেন আখি আয়েশালে উম্মেহা যিনি আয়েশা রাজিয়াল্লাহ তালানহার বই বৈপিত্রীয় ভাই মা শরিক ভাই আরবিতে বলা হয় আখলে উম মানে মা শরিক ভাই মায়ে শরিক মায়ে শরিক মানে কি তাহলে বাপে শরিক নাই তাহলে একে বাংলা কি বলা হবে বই মায়ের শরিক কিন্তু বাপের শরিক নাই বাপ দুটো তাহলে একে কি বলা হবে বই পিতৃয় বাপ দুটো তাহলে বই পিতৃয় হলো বুঝতে পারছেন আচ্ছা আর যেটাকে সৎ ভাই বলি সেটা হচ্ছে বাপ শরিক না মা শরিক যেটা সৎ ভাই সৎ ভাই বাপ এক হয় না বাপ দুই হয় বাপ এক হয় মা দুটো হয় সৎ ভাই আব্বা দুটো বিয়ে করেছেন আচ্ছা, অন্য মায়ের থেকে ছেলে মেয়ে হয়েছে ওরা কি আপনার সৎ ভাই তাহলে বাপ এক না বাপ দুই বাপ এক তাহলে একে বলা হবে কি বই সৎ ভাইকে কি বলে বই বই মাতৃয় এটা হলে বই মাতৃ মা দুটো তাহলে বই মাতৃয় বাংলাও তফসির যদি করতে হয় তত মুশকিল <laughs> বই পিতৃ আর বই মাতৃয় তাহলে মা শরিক ভাই ছিলেন তুফাইল রাজি আল্লাহ আনহকার আয়সা রাজি আল্লাহ নবী সাল্লা আবু বাকারের মেয়ে তাহলে আবু বাকারের মা শরিক ভাই যদি হয় তাহলে এই তোফাইলের বাবা আবু বাকার নাই তোফাইলের মায়ের এর পূর্বে কোন জায়গায় বিয়ে হয়েছিল মারা গেছে অথবা ছেড়ে দিয়েছে বা কফুর অবস্থা থেকে গেছে তখন সে মুসলমান হয়ে আবু বাকার রাজি আল্লাহ তালানহর সাথে বিয়ে হয়েছে তাই না মা শরিক ভাই তারপর তাহলে মায়ের শরিক আয়েসা আল্লাহ তালা যেই মায়ের পেট থেকে সেই মায়ের পেট থেকেই এই তোফাইল বুঝতে পারছেন এবার কিন্তু বাবা আলাদা আলাদা অর্থাৎ আবার বলি তোফাইলের বাবা কি আবু বাকার আবু বাকার নাই কিন্তু আয়েশার মা আর তোফাইলের মা হচ্ছে বৈপিত্রীয় আখি আয়েশা আয়েশার ভাই লে মেহা মানে মা শরিক অর্থাৎ বৈপিত্রীয় কাল তিনি বললেন মানে তোফাইল বর্ণনা করেছেন রাই তো কান্নি আতাই তো আলা নাফারি মিনাল ইয়াহুদ তিনি একদিন স্বপ্ন দেখলেন স্বপ্নে দেখছেন এই কসমের কথা আতেই তো কান্নি কান্নি আতেই তো আলা নাফারি মিনাল ইয়াহুদ ইহুদিদের একটি দলের নাফার মানে একটি দল অল্প যেটি দশের নিচে হয় তিন থেকে দশ পর্যন্ত যদি থাকে একে নাফার বলা হয় একজনকে নাফার বলা হয় না দুজনকে বলা হয় না কমের পক্ষে তিনজন আর বেশি খুব সর্বর্ধে নয় জন দশ জন এরকম হলে নাফার বলা হয় তো কয়েকজন ইয়াহুদি বসে ছিল সেখানে আমি আসলাম স্বপ্নে বাস্তবে নাই কিন্তু কুল তো আমি বললাম ইন্নাকুম লান্তুমুল কম আর আমি স্বপ্নে তাদেরকে বললাম তোমরা কিন্তু শ্রেষ্ঠ জাতি তোমরা ইহুদিরা শ্রেষ্ঠ জাতি তবে তবে কিন্তু আছে কি আছে কিন্তু লাউলা আন্নাকুম তাকুলুনা ওজাইর ইবনুল্লাহ তোমরা যদি না বলতে যে ওজাইর আল্লাহর পুত্র আল্লাহ করেন আকালিতুল ইয়াহুদ ওজাইর ইবনুল্লাহ ইহুদিরা ইহুদিদের বিভ্রান্তি করতে গুমরাহি করতে শুরু হলো বললো যে ওজায়ের আল্লাহর পুত্র মানুষকে আল্লাহর পুত্র বানিয়ে দিল তখনই তারা কুফরিতে পড়লো কাফার আল্লাহ কালু এরা কাফের তার আগ পর্যন্ত ইয়াহুদিরা ইসলাম আসার পূর্বে তারা সঠিক দিনের ওপর ছিল আল্লাহর পুত্র সাব্যস্ত করেনি আল্লাহর অংশীদার সাব্যস্ত করেনি তারা শিরিক করেনি কাফের হয়নি তাহলে তোমরা শ্রেষ্ঠ জাতি থাকতে লাউলা আন্নাকুম তা তোমরা যদি না বলতে যে ওজাইর উল্লাহ আল্লাহর পুত্র সান অফ গড আলু ওয়াইনাকুম লান্তুল মুল তখন তারা প্রতি উত্তরে কি বলল ইয়াহুদিরা স্বপ্নে ইয়াহুদিরা প্রতি উত্তরে বলছে ওয়াইনাকুম লান্তুল কম তোমরাও কিন্তু শ্রেষ্ঠ জাতি মুসলিমরা যদি হ্যাঁ লাউলা তোমরা যদি না বলতে মাশা আল্লাহ শাহ মোহাম্মদ আল্লাহ এবং মোহাম্মদ যা চান সাল্লাহ কেন তখন পর্যন্ত জায়জ ছিল নিষেধাজ্ঞা আসেনি যে আল্লাহর সাথে মোহাম্মদ সাল্লামের নাম নেওয়া যাবে না মাশা আল্লাহ শাহ মোহাম্মদ বলা যাবে না এরকম বলা অভ্যাস ছিল তুম্মা মারা তবে না তাহলে উত্তর তারা দিয়ে দিল তাহলে বুঝা গেল এর দ্বারা যে মুশরেকও বুঝে যে মুসলিমদের অবস্থান কোথায় কাফেরও বুঝে যে মুসলিমদের অবস্থান কোথায় এজন্য কোন কাফের কাফেরকে জিজ্ঞেস করেন যে একজন নামাজি লোক আর আর একজন বেনামাজি মদখর দুটি মুসলমান কোন লোকটি সৎ একটা হিন্দু একটা ইয়াহুদি একটা খ্রিস্টানও বলবে তার অন্তরের সততা থেকে যদি বলে মৃত্যুক না হয় তাহলে বলবে নামাজি লোকটি ভালো যে মদ খায় সেই লোকটি ভালো বলবে না হিতাহিত জ্ঞান আছে বুঝে যে নামাজি লোক এত বড় অপরাধী হইতে পারে না যত বড় অপরাধী একজন মদঘর হইতে পারে বেনামাজি হইতে পারে ঠিক না এই জন্য আরেকটি কথা এখানে আমার মনে পড়ে গেল ভারত উপমহাদেশে হিন্দুদেরকে মুসলিম করা গেল না ভারত বাংলাদেশ পাকিস্তানে হিন্দুদেরকে ইসলামের দাওয়াত দিতে গিয়ে তারা ইসলামের দিকে আকৃষ্ট হচ্ছে না এর মুখ্য কারণ কয়েকটি কারণের মধ্যে মুখ্য কারণ হচ্ছে কি যে অধিকাংশ মুসলিমদেরকে দেখছে তারা যে এরা আমাদের মতোই তো পূজা করছে আমরা যদি দুর্গা পূজা করি সরস্বতী পূজা করি তো এরা তো দর্গা পূজা করছে মাজারে পূজা করছে তাহলে পার্থক্য কোথায় বহু হিন্দু মুসলিম হয়েছে তাদেরকে জিজ্ঞাসা করলে এই উত্তরে পেয়েছি যে ভারতে কেন মুসলমান হয়নি তুমি বাংলাদেশে কেন মুসলমান হয়নি বলছে সেখানে তো কোনো পার্থক্য দেখিনি আমাদের মন্দিরও মন্দিরে মেলাতে মুসলমানরা আসতো আর আমরাও তাদের মাজারে যাই দেখি একই রকম তো আমরা গিয়ে মন্দিরে গিয়ে মূর্তিকে প্রতিমাকে শেষদা করি আর সেখানে গিয়ে আমরা পুজো পাঠ পেশ করি কলামোলা পেশ করি আর আমরা ওই বলিদান দি আর মুসলমানরা গিয়ে মাজারে অরুসের মেলা গিয়ে খাসি মুরগ জবাই করে পার্থক্য কোথায় কোন ডিফারেন্স আছে কোনো পার্থক্য নেই যার ফলে হিন্দু অমুসলিমদেরকে ভারত বাংলাদেশ পাকিস্তানে ইসলামের দিকে আকৃষ্ট করা যাচ্ছে না কিন্তু যখনই সৌদি আরবে আসে আর দেখে তহিদের দেশ এখানে শির্ক নেই একমাত্র আল্লাহর এবাদত বন্দেগী তখন দেখে যে ইসলাম সত্যি কিন্তু আলাদা ধর্ম ইসলাম হিন্দুইজমের মতো নয় বৌদ্ধ মতো নয় ইহুদি খ্রিস্টানদের মতো বাতিল ধর্ম না ইসলাম সত্যি অন্বেষের ধর্ম একত্রের ধর্ম তহিদের ধর্ম তখন আকৃষ্ট হয়ে মুসলিম হয়ে যায় এই পার্থক্যটি এখানে এসে অনুভব করে যে অনুভবটি ওখানে হয় না ঠিক কিনা তাহলে মুশরেক হইলে হিন্দু হইলেও বুঝতে পারে যে ওই মাজারি যারা মাজার পূজারি তারা আমাদের সমান আমরাও যেমন মন্দিরে গিয়ে প্রতিমা পূজা করি তারাও সৃষ্টির পূজা করে না হয় ফুরফুরা পূজা করে না আর কারো পূজা করে হ্যাঁ বেমিল্লা কেনা কোন তফাত দেখতে পায় না শুধু নামে তফাত দেখে আমাদের নাম হিন্দু এদের নাম মুসলিম ব্যাস পার্থক্যটা নামেই দেখতে পায় আর কোন পার্থক্য খুঁজে পায় না এই জন্য কবর পূজারীদের সাথে বেশি বন্ধুত্ব দেখেন কোরআন খানি করতে গিয়ে কবর পূজারী মোল্লারা গিয়ে কোরআন খানি করলো ইন্দিরা গান্ধীর পর্যন্ত কোরআন খানি করলো আমাদের এলাকায় এক রেল মন্ত্রী ছিল গণি খান চৌধুরী ওর আত্মীয় সিলেটে আর কোন চৌধুরী নেতা আছেন বাংলাদেশে ওই গণি খান চৌধুরী অনেকদিন তো গোটা ভারতের রেলমন্ত্রী থেকেছে মুসলিমদের অনেক উপকার করেছে আল্লাহ মাফ করে মুসলিম যখন তো তো সেই লোকটি যখন মারা গেল তখন প্রচার মাধ্যমে যেসব ভাইরা দেখেছে আমাকে এসে বলেছে যে পাশাপাশি বসে হিন্দুরা রামায়ণ পড়ছে আর মুসলিম মোল্লা কবর পূজারীরা কোরআন তেল কোরআন খানি করছে এরা কোরআন খানি করে বক্সাচ্ছে আর হিন্দুরা রামায়ণ মহাভারত পড়ে বসাচ্ছে বুঝতে পারলেন হ্যাঁ কারণ ধর্ম একই ধর্ম একই কবর পূজারীদের ধর্ম আর হিন্দুদের ধর্ম একই নামের শুধু পার্থক্য দুর্গার দরগার পার্থক্য তো এখানেও কিন্তু ধরে নিতে বললো ইহুদিরা যে আমরা যদি ওজাইরুল্লাহ বলে অপরাধ করি আমরা শ্রেষ্ঠ জাতি আর না থাকি নিকৃষ্ট হয়ে যায় তো তোমরা তো মাসাল্লাহ শাহ মোহাম্মদ বলে দিচ্ছ তো কি পার্থক্য জবাব করে দিল আর জবাব খুঁজে পেলেন স্বাভাবিক জবাব খুঁজে পেলেন না স্বপ্ন সোম্মা মারার তো বেনাফারি মেনা নাসারা কয়েকজন নাসারার কাজ দিয়ে আমি অতিক্রম করলাম ফাকুল তো আমি বললাম ইন্নাকুম আন্তন কম তোমরা কিন্তু শ্রেষ্ঠ জাতি লাউলা তবে কিন্তু আন্নাকুম তাকুন যদি তোমরা না বলতে আল মাসিহেবুল্লাহ ঈসা মাসিহ ঈসা আলি সালাম আল্লাহর পুত্র এই কথা যদি না বলতে এই বলেই তোমরা কাফের হয়ে নিকৃষ্ট হয়েছ মুশরেক হয়ে গেছো তাহলে তখন তারা বলবো আইনাকুম আন্তুমল কম তোমরাও শ্রেষ্ঠ জাতি হতে লাউলা আন্নাকুম তাকুন তোমরা যদি না বলতে মাশা আল্লাহ শাহ মোহাম্মদ তোমরা তো মাসা আল্লাহ শাহ মোহাম্মদ ফালাম্মা আসবাহতো তোফাইল বলছেন যে আমি যখন সকাল করলাম মানে আমার সকাল হলো তো বেহামান তো সকালে উঠে বন্ধু বান্ধব আশেপাশে যাকে পেলাম আমার স্বপ্নের কথা বলে ফেললাম অনেক লোক আছে না স্বপ্ন দেখলে সকালে উঠে কাউকে বলতে হবে এই এরকম আমি স্বপ্ন দেখেছি বিশেষ করে নতুন ধরনের কোনো ভালো তার মনে মনে হচ্ছে যে কিছু ভালো স্বপ্ন দেখেছি তাহলে বলে ফেলে মানুষ মানুষ এটা সব তাড়াতাড়ি করে বলে ফেলে সোম্মাতেই তো তারপরে নবীর কাছে এসেছেন সাল্লাহ আলি সাল্লাম সোম্মাতেই তো নবী সাল্লাহ তারপরে নবী সাল্লামের কাছে আসলাম ফাখবার তো তারপরে তাকে বললাম স্বপ্ন সম্পর্কে যে ইয়াসুর আল্লাহ আমি রাতে এরকম স্বপ্ন দেখি ইয়াহুদিদেরকে দেখলাম খ্রিস্টানদেরকে দেখলাম তাদের সাথে এরকম কথা কাটাকাটি হইল নবী সাসম জিজ্ঞেস করলেন কাল হাল আখবর তাবে আহাদান এই স্বপ্ন সম্পর্কে কাউকে কি বলে দিয়েছ নাকি এর আগে তাহলে বুঝা গেল স্বপ্নের সম্পর্কে যদি স্বপ্ন বলতে হয় যাকে তাকে বলতে হবে না নবী সাসম কি বলেছেন কারো মনে আছে স্বপ্ন যদি দেখেন ভালো দেখেন আর মন্দ দেখেন বিশেষ করে খারাপ স্বপ্ন দেখলে তো না বলাই উচিত এবং একটি দোয়া পড়ে বাম দিকে আপনি তিনবার থুথু ফেলেন ঠিক না আর এরকম স্বপ্ন আর যদি ভালো স্বপ্ন মনে হয় তারপরেও আপনি কাকে বলবেন নবী সাল্লাম বলেছেন কাকে ওয়ালা তোহাদ ইল্লা হাবিবান কাকে বলতে হবে অত্যন্ত প্রিয়জন ব্যক্তিকে বলেন অথবা জ্ঞানী ব্যক্তিকে বলেন জ্ঞানী ব্যক্তি যে ভালো তাবের বিবরণ দিতে পারবে তিনি হলেন জ্ঞানী ব্যক্তি আর হাবিব প্রিয় ব্যক্তি যদি সেই স্বপ্নের বিবরণ খারাপের দিকে যায় তো আপনাকে পরেশান করবে না পরেশান করবে না সেজন্য বলবে না যে তুমি আর বাঁচবে না মরে যাবে তুমি বড় অ্যাক্সিডেন্টের শিকার হবে এসব কথা বলবে বন্ধু মানুষ হলে যদিও তাবির এরকম হয় বলবে না আর যদি হাবিব না হয় প্রিয় ব্যক্তি না হয় শত্রু হয় অন্তরে হিংসা ভরা আছে আর যদি তার সামনে বলেন যে ভাই এরকম একটা স্বপ্ন দেখেছি তখন বলে মানে কাজ হয়ে গেছে একে এমন করে পরেশান করে রেখে যেন টেনশন টেনশন পড়ে আর সারা জীবন টেনশনে ভোগে তুমি আর বেশি দিন বাঁচবে না আর এমন রোগ ধরবে না তোমাকে বা এমন বড় অ্যাক্সিডেন্ট হবে যে তুমি অক্ষম হয়ে যাবে বলেন দেখি তাহলে আপনার ঘুম হারাম করে দিবে কাজকর্ম হারাম করে দিবে সেই জন্য বন্ধু ছাড়া শত্রুকে হেংসুটে ব্যক্তিকে বলতে হবে না আর জ্ঞানী ছাড়া কোনো মূর্খ ব্যক্তিকে বলতে হবে না হাল আকবর তবে আহাদান নবী সাল্লাম বললেন যে তুমি কি এই স্বপ্ন সম্পর্কে কাউকে বলে দিয়েছো নাকি কুলতো না বলে হ্যাঁ কয়েকজনকে তো বলে ফেলেছি আমি সকালে উঠে কালা আহমেদ আল্লাহ আসনা নবী করিম সাল্লাহ আল্লাহর প্রশংসা করলেন এবং সানা বর্ণনা করলেন অর্থাৎ খুদবা পড়লেন বক্তব্য করার জন্য বা কিছু কথা বলার জন্য সোম্মাকা নবী সাল্লাম যখনই কোনো কথা সম্বোধন করে বলতেন তখন আল্লাহর প্রশংসা করতেন এবং আল্লাহর সানা পেশ করতেন সোম্মাকাল অতপর বললেন আম্মা বাদ অতপর তাহলে বক্তব্য শুরু করার প্রারম্ভে শুরুতে আল্লাহর হামদোসানা প্রশংসা গণগানের পরে আম্মা বাদ বলতেন নবী করিম সাল্লাম ফাইন্না তোফাইলান রুয়ান আখবর আখবর এই তোফাইল নামক ব্যক্তি একটি স্বপ্ন দেখেছে আর আখবর আখবর তোমাদের মধ্যে কাউকে কাউকে কি করেছে বলেও দিয়েছে কুলতুম কাজা আনহা আর তোমরা এমন একটি কথা বলো অর্থাৎ মাশা আল্লাহ মোহাম্মদ বলো যেটি আমি নিষেধ করতে চাইতাম কিন্তু আমার কাছে কোন আদেশ না আসার কারণে এখনো নিষেধ করিনি কুলতুম কালিমা মানে এমন একটি কথা বলো অর্থাৎ ওই যে মাসা আল্লাহ শাহ মোহাম্মদ তোমরা এই সিরকি কথাটি বলো ছোট সিরকি মনে রাখ কানা এমন আমনি কাজা কাজা এতে থেকে আমাকে বাধা দিত মানে নিষেধ করা থেকে বাধা দিত কি ওহি না আসা ওহির বিলম্ব হওয়া এখনো আমার কাছে কোন নির্দেশ আল্লাহর পক্ষ থেকে আসেনি যে মাশা আল্লাহ শাহ মোহাম্মদ বলা যাবে না আর নিজের পক্ষ থেকে আমি কিছু বলতে পারছি না ফালা তাকুলু তবে এখন আমার কাছে আল্লাহর পক্ষ থেকে ওহি চলে এসছে কাছে নিশ্চয় ওহি এসছে তখন ফালা তাকুলু সুতরাং তোমরা বলবে না আল্লাহ শাহ মুহাম্মদ আল্লাহ এবং মোহাম্মদ যা চান এইরকম করে বলবেন না কি বলবে ওয়ালাকিন কুলু তোমরা বলবে আল্লাহ ওয়াহদাহু একমাত্র আল্লাহ যা চান তাই হয় দেখলেন হাদিসে জায়েজ যদিও আছে সুম্মা বলে কিন্তু এই হাদিস দ্বারা প্রমাণিত হইল যে সবচাইতে উত্তম হচ্ছে কি শাহ আল্লাহ ওয়াহদাহ বলা বা মাশা আল্লাহ ইল্লা বিল্লাহ মাশা আল্লাহ ওয়াহদা আর মাশা আল্লাহ লাকুয়াতা ইল্লা বিল্লাহ কি কথায় মাশা আল্লাহ লাকুয়াতা বিল্লাহ মাশা আল্লাহ ওয়াহদাহ বলেন হাদিসটি ইবনে মাজায় রয়েছে এবং হাদিসটি সহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুহাম্মদ